আহ্বান আহ্বান আহ্বান প্রদীপ কাফেলার শোন আহ্বান আহ্বান আহ্বান আহ্বান প্রদীপ কাফেলার শোন আহ্বান আহ্বান আহ্বান আহ্বান প্রদীপ কাফেলার শোন আহ্বান সুরে সুরে গানে গানে সকলের প্রাণে প্রাণে সুরে সুরে গানে গানে সকলের প্রাণে প্রাণে পৌঁছে দিব সত্য নয়ের জয়গা বিসমিল্লাহ রহমান রহিম দক্ষিণ হতে উত্তর আর পূর্ব হতে পশ্চিম মেরু যখন গোটা দুনিয়া গান বাদ্য নৃত্য সুর লহরীর তালে তালে ভাসমান অশ্লীলতা বেহায়পনা বেলাল্লাপনা আর উলঙ্গপনার উন্মাদে উত্তাল মাতা মাতাল এসব অপসংস্কৃতি ও কুচক্র থেকে আমাদেরকে হতে হবে সাবধান অপসংস্কৃতির বাদ ভাঙা জোয়ার ঠেকাতে ইসলামী সংস্কৃতির শক্তিশালী কণ্ঠ হাতুড়ি নিয়ে সমাজে আবির্ভূত হয়েছে আমাদের উদীয়মান তরুণদের ইসলামী সাংস্কৃতিক সংগঠন প্রদীপ শিল্পী গোষ্ঠী আর হ্যাঁ বন্ধুরা বিপ্লবী কণ্ঠ হাতুড়ির আঘাতে নাস্তিকদের মসনদ চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে প্রদীপ শিল্পী গোষ্ঠীর বিদ্রোহী শিল্পীদের বিপ্লবী পরিবেশনা সাবধান সবাইয়ের সাহসী পরিবেশনা সাবধান